আল কোরআনের সৈনিকেরা দা কর দিন ইসলাম এক হাতে নাও তলোয়ার রে হাতে কোরআন আল কোরআনের সৈনিকেরা জিন্দা কর দিন ইসলাম এক হাতে নাও তলোয়ার রে হাতে الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله হজরত একরাম আমার বুজুর্গ ভাইয়েরা নজন সাথীরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত মহান আল্লাহ তালার রহমত ছাড়া আজকের এই বরকতপূর্ণ মজলিশের আয়োজন করা সম্ভব হতো না আজকে তো অনেকেই বিয়ের মজলিস সাজিয়েছিল যাতে আমরা আল্লাহকে ভুলে যাই আর বিয়ে যে একটা ইবাদত তা তো সবাই ভুলেই গেছে আর আজকে এই ইবাদতকেও মানুষ শয়তানের কাজে রূপান্তর করে ফেলেছে আজকের এই সময় হয়তো অনেকে বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত অনেকে কোনো বন্ধুর জন্মদিনের পার্টিতে ব্যস্ত আবার কেউ কেউ আছে যারা নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত আবার অনেকেই আছে যারা নাইট ক্লাবে নষ্টামি করতে ব্যস্ত কিন্তু আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে এই সকল অপকর্ম থেকে বিরত রেখে মসজিদে এসে আল্লাহর ইবাদত করা তৌফিক দান করেছেন তাই সকলেই বলে আলহামদুলিল্লাহ এই মসজিদ থেকেই মুসলমানেরা সারা দুনিয়ার হকুমত চালাতো সারা দুনিয়ায় গলবা হাসিল করত আজকের এই মজলিসে অনেক মুজাহিদ ভাইয়েরাও রয়েছেন যাদের চলাফেরা দেখলে মনে হয় এরাই বুঝি কোরআনে কারিমের তাফসির তাদের উপর কোরআনের প্রভাব এমনভাবে প্রতীয়মান হয় যে মানুষ অবাক হয়ে যায় আর আল্লাহ তালার আজবতকে সালাম করে সেই মুজাহিদিনরাও এখানে এসেছেন সাদা দাড়িওয়ালা মুরব্বীরাও এখানে বসে আছেন যারা এখনও ময়দানে গিয়ে আল্লাহর দুশ্মনদের প্রতিহত করার ইচ্ছা পোষণ করেন যারা রাসুলের সুন্নাতের নূরে মোনাওয়ার আল্লাহ তালা এই নূরকে পুরো বস্তিতে ছড়িয়ে দিন পুরো এলাকায় ছড়িয়ে দিন আমার মোহতারাম দোস্ত বুজুর্গ লক্ষ্য করুন আনুষ্ঠানিক মজলিশগুলোতে যেখানে বক্তারা ওয়াজ করে চলে যায় আর শ্রোতারা শুনে চলে যায় না বক্তাদের কোনো লাভ হয় না শ্রোতাদের কোনো কিছু হাসিল হয় আল্লাহ যেন আমাদের এই মজলিসকে ওই সমস্ত অনুষ্ঠানের মজলিসের মতো না করেন আমার ও আপনার যে মুহূর্তগুলো এখানে কাটছে তাকে এমতের দিন আমাদের জন্য আনন্দ সুখবর ও শাহাদাতের উসিলা হয়ে যায় এর জন্য প্রথম যে শর্ত আছে সেটা হচ্ছে আমরা সকলেই নিয়ত করি আমরা এখানে শুধু আল্লাহকে রাজি ও খুশি করার জন্য বসেছি পাক্কা নিয়ত করি ভাই আমরা অনেক দুনিয়াদারদের দেখেছি তাদেরকে রাজি করাতে চেয়েছি কেউ রাজি হয়েছে কি কেউ রাজি হয়নি দুনিয়াওয়ালারা কখনোই সন্তুষ্ট হতে পারে না কিন্তু আমরা কেন আমাদের সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করব না যিনি নিজের বান্দাদের স্বয়ং সন্তুষ্টির জন্য এলহাম দিতে থাকেন যিনি নিজের বান্দাদেরকে ডাকেন যিনি নিজের বান্দাদেরকে দাওয়াত দেন যিনি নিজের বান্দাদের উপর শওকত করেন যিনি তার বান্দাদেরকে তাদের মায়ের চেয়েও অনেক বেশি মহাব্বত করেন আমরা সবাই এজন্যই বসেছি শুধু ওই এক আল্লাহকে খুশি করার জন্য দ্বিতীয় বিষয়টি হলো আমরা সবাই সেভাবে নিয়ত করি যেভাবে হুজুর আকরাম সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছিলেন তো সব অন্ধকার শেষ হয়ে গেল দুনিয়ার সকল অন্যায় শেষ হয়ে গেল এমন মানুষ যারা মানুষ নামের কলঙ্ক ছিল তারা দুনিয়াতে হকুমত করছিল তাদের হকুমত খতম হয়ে গেল সেই জালিম যারা মানুষকে বাঘের সামনে ফেলে দিয়ে বক্ষিত হতে দেখে খুশি হতো যাদের মধ্যে মানুষত্ব শেষ হয়ে গিয়েছিল তারা আল্লাহ নবীর আসার পর নিজেরাই শেষ হয়ে গিয়েছিল বরবাদ হয়ে গিয়েছিল আবু জাহেল শেষ হয়ে গেল জুলুমও শেষ হয়ে গেল সাথে আবু লাহাবও শেষ হয়ে গেল কিসরা ও কায়সারের সুলতানিত্ব শেষ হয়ে গেল মুসলমানদের মাটিতে সেই সুখ আসলো যা কোথাও দেখা দিল না মুসলমানদের ক্ষুধা ও পিপাসায় সেই সুখ মিলল যা কারো পেট ভরা অবস্থায় মিলত না মুসলমানদের ইবাদত ও কুরবানিতে সে আনন্দ মিলল যা দুনিয়ার অন্য কোনো কম সে আনন্দ পেল না সে সুখ পেল না সেই লোক যারা উট চড়াতে পারতো না তারা সারা দুনিয়ার হাল খুব সহজেই সামলিয়ে ফেলল না মানুষদের মধ্যে কেউ বাধা দিতে পারল না জমিনের এই সুযোগ মিলল যাতে সে ফেটে ফেটে যেতে পারে না হাওয়ার এই সুযোগ মিলল যাতে সে অন্ধকার নিয়ে আসতে পারে না আর কোনো জুলুমের দেখা মিলল তিনি আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন যিনি আসার পর গরিব আর আমির সমান হয়ে গেল প্রথমে মানুষকে তার ধন সম্পদ দিয়ে তুলনা করা হতো কিন্তু আল্লাহর নবী রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম আসার পর মানুষের তুলনা হতো কে আল্লাহ তাল্লার কাছে কত কাছে তা নিয়ে যদি বিলাল রাজি আল্লাহ তালাহুয়ের মতো গরিব লোক আল্লাহর বেশি নৈকট্য অর্জন করত তাহলে ওমর রাজি আল্লাহ তালাহুয়ের মতো খলিফা তাকে সঈদিনা বিলাল বলতো বলতো বিলাল আমাদের অহংকার বিলাল আমাদের সৈয়দ ভিকারি আবুজর গেফারি রাজি আল্লাহ তালাহুকেও সম্মানের সাথে দেখা শুরু হলো মালদার লোকেরা তাদের মাল খরচ করত মাথাও নিচু করত আবার ভয়ও পেত কখন কোনোভাবে যেন জান্নাতে যাওয়ার পথে পিছিয়ে না পড়ে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন মেয়েদের সম্মান নসিব হয়ে গেল মেয়েদের সম্পত্তি মিলে গেল আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে তলোয়ার উঠিয়ে নিল লোকেরা বাচ্চাদের হেফাজত নিয়ে পেরেশান থাকতো কিন্তু আল্লাহ নবী রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এসে সেই রাস্তা বলে দিলেন যে বাচ্চারা দিনের মুহাফিজ হয়ে গেল আবু জাহেলের কতলকারী হয়ে গেল জাহিলিয়াতের অস্বীকারী ও ইলমের হেফাজতকারী হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন তো লোকদের জবান থেকে গান চলে গিয়ে তিলাওয়াত নসিব হয়ে গেল লোকেদের কান থেকে গিবৎ শোনা চলে গেল কোরআন করিমের তেলাওয়াত শোনা নসিব হয়ে গেল আল্লাহর নবী রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম শিফ নিয়ে আসলেন তো সেই লোকেরা যারা জানোয়ারের মতো স্বার্থপরতা অশ্লীলতার মাঝে জীবনযাপন করত তারা এমন মুজাহিদ হয়ে গেল যে কোরআন মাজিদ সেই মুজাহিদদের ঘোড়ার কসম খেলো আর নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমাদের ঘোড়া যদি পেশাবও করে তবুও তোমাদের নাজাদ নসিব হয়ে যাবে আমার মুখতারাম বন্ধুরা আজ আবার চারপাশে সেই কুফুর ছড়িয়ে পড়েছে যা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনকালে ছিল আঙ্গুল দিয়ে গোনা যায় এমন কয়েকজন ছাড়া বাকি সব লোক আজ এই বাতিলের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে দুলুমের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে মস্করা ও বেহায়াপনার সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে অশ্লীলতা ও স্বার্থপরতার সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের কবরকে তারিখ দিয়ে দিয়েছি আমরা এমন বোকা হয়ে গেছি যে সাহাবিরা মৃত্যুর জন্য বেঁচে থাকতেন আর আমরা এই দুনিয়ার দুই পয়সার জীবনের জন্য মরি আমাদের সবার মধ্যে এমন বাঁচার প্রচণ্ড ইচ্ছা এক লোক আমাকে বলেছিল আপনি মুজাহিদিনদেরকে তাওহিদ শিক্ষা দিন আমি তাকে বললাম আপনি নিজে আগে তাওহিদ শিক্ষার চেষ্টা করুন কারণ শির্কের বুনিয়াদি হলো জীবিত থাকার ইচ্ছা যে ব্যক্তি দুনিয়াতে জীবিত থাকার ইচ্ছা করবে সে বেঁচে থাকার জন্য গাইরুল্লাহর সামনে সেজদাও করবে কবরে গিয়ে রুকু সেজদা করবে প্রাণহীন বস্তুর সামনে মাথা ঝুঁকাবে পাথরের মূর্তির সামনেও মাথা ঝুঁকাবে ফেরাউনদের সামনেও মাথা ঝুঁকাবে দাজ্জালের সামনেও নত স্বীকার করবে ইসলাম ছাড়বে ইমান ছাড়বে কুরবানি ছাড়বে এই বেঁচে থাকার শিক্ষা তাকে নাপাক জিনিস খাওয়াবে সুদ খাওয়াবে অসম্মানিত করবে তাকে বেহায়া বানাবে আমি বললাম যাদের বেঁচে থাকার শখ থাকে তারাই গণকের কাছে গিয়ে হাত দেখায় তার ভাগ্য জানার জন্য তারাই ওইসব লোকদের সামনে মাথা ঝুঁকায় যাদের গায়ে পোশাক দেখা যায় না যাদের বেঁচে থাকার খুব শখ থাকে তারাই গিয়ে এক একজনের পায়ে পড়ে বলে আমাদের জীবন ভিক্ষা দাও আমরা ইসলাম ছেড়ে দেব মসজিদ ছেড়ে দেব মৌলবীদের ছেড়ে দেব মুজাহিদিনদের ছেড়ে দেব আল্লাহর রস্তে আমাদের জীবন ভিক্ষা দাও কখনো আমেরিকার পায়ে ধরে কখনো ইংল্যান্ডের পায়ে ধরে কখনো আবার ফরেন ভিসা চাইবে যে কারো সামনে তারা মাথা ঝুঁকিয়ে দিবে কিন্তু যদি তুমি মনে মনে নিয়ত করে নাও যে আমার জীবিত থাকার শখ নেই আমার তো আল্লাহর সাথে দেখা করার শখ তার সাথে দেখা তখনই হবে যখন আমার জীবন শেষ হয়ে যাবে বলো দুনিয়াতে কে এমন আছে যে এই শাহাদাত পিপাসী মুমিনকে তার দিকে ঝুঁকাতে পারে শাহাদাত পিপাসী মুমিনকে তো মৃত্যুও ভয় পায় মৃত্যু আগে আগে দৌড়ায় আর শাহাদাত পিপাসী মুমিন পিছন পেছন মৃত্যুকে ধাওয়া করে আর যখন কোথাও মৃত্যুকে ধরে ফেলার সুযোগ হয় মৃত্যুও তখন তাকে ধরা দিয়ে দেয় আর কোরআন আমাদের বলে তোমরা তাদেরকে মৃত বলো না সে তো জীবিত সে তো তার রবের পক্ষ থেকে উত্তম রিজিক প্রাপ্ত সুবাহান আল্লাহ ওনারা মৃত্যুকে পাকড়াও করতেন আর আমরা মৃত্যুর আগে আগে দৌড়াচ্ছি মৃত্যু আমাদের পেছন পেছন দৌড়াচ্ছে একদিন আসবে আর গলা টিপে একদিকে ফেলে দেবে তারপর আবার এরা বলবে আল্লাহ আবার ফিরে যাবার সুযোগ দাও ওই যে মোল্লারা যেসব কথা বলতো এখন গিয়ে আমরা মানব তারা অনেক করে বলতো দাড়ি রাখো জিহাদ করো নামাজ পড়ো বৎকারিক ভ্যায়াপনা থেকে বেঁচে থাকো ঘর থেকে টিভিকে বের করো দুনিয়াদারিতে মশগুল হয়েও না আল্লাহ তারা ঠিক বলতো আমাদেরকে একটিবার ফিরে যেতে দাও আল্লাহ বলবেন এখন তো আর ফিরে যাওয়ার সুযোগ নেই মুজাহিদিনদের তাহিদ তো সেই সম্মানিত পর্যায়ে পৌঁছেছে যে আল্লাহ তালা সন্তুষ্টি তাদের নসিব হয়েছে আল্লাহ তালা তাদের অহংকারীদের থেকে বাঁচিয়েছেন মুজাহিদিনদের তাহিদ তো সেই সম্মানিত পর্যায়ে পৌঁছিয়েছে যে জান্নাতের হুরেও তাদের দেখার জন্য দুনিয়ার আকাশে চলে আসে রেওয়ায়তে আছে মুজাহিদিনদের মৃত্যুর সময় জান্নাত থেকে হুরেরা প্রথম আসমানে চলে আসে মুজাহিদিনদের তাওহিদ তো সেই পর্যায়ে পৌঁছে গেছে যে যখন কবরে মুনকান নাকির প্রশ্ন করতে আসবে কিছু ফেরেস্তা এসে মুনকান নাকিরকে বলবে কাকে প্রশ্ন করছো তোমার রবকে সে তো নিজের রক্ত দিয়ে লিখে এসেছে আমার রব আল্লাহ তাকে আর কি প্রশ্ন করছো এভাবে কবরে সওয়াল জবাব উঠিয়ে নেওয়া হবে মুজাহিদিনরা তো তাওহিদের সেই স্তরে পৌঁছিয়েছে যে যেখানে কেয়ামতের দিন আল্লাহ নূর প্রদর্শিত হবে যা দেখে আসমান ও জমিনে সবাই বেহুশ হয়ে যাবে তখন এই লোকেরা যারা নিজেদের নিজেদের গরদান দিয়েছে আল্লাহর আস্তে হাতে তরবারি উঠিয়ে নিয়েছে তারা আল্লাহর আরসের কাছে দাঁড়িয়ে থাকবে মুজাহিদিনরা তো তাওহিদের সেই স্তরে পৌঁছে গেছে যে এদের দুর্গন্ধময় রক্তে সুগন্ধ এসে যায় কারণ তাদের ভিতরে তাওহিদ সম্পূর্ণরূপে বিদ্যমান এই কারণে তাদের মৃত্যুর কোনো কষ্ট হয় না বরং মজা হয় প্রশান্তি চলে আসে এদের রক্ত খুশবুতে পরিণত হয়ে যায় যখন এদের রুহ দেহ থেকে বের হয় তখন এক কদম থাকে দুনিয়াতে আর অপর কদম থাকে জান্নাতে আল্লাহর জিয়ারত নসিব হয়ে যায় রুহ দেহ থেকে বের হয়েই রবকে সেজদা করতে চলে যায় আল্লাহ জিজ্ঞেস করে বান্দা তোর কি চাই বান্দা বলবে আল্লাহ আমার সাথে আমার আরও অনেক সাথীরা ছিল যারা আমাকে ভালোবাসত আমরা একসাথে লড়াই করতাম একসাথে ট্রেনিং করতাম একসাথে ঘোরাফেরা করতাম আল্লাহ আমি আজ জানতে পারলাম শাহাদাত কী দুনিয়াতে আমি নিজের অনেক বয়ান করতাম কিন্তু এর প্রকৃত রূপ আমার জানা ছিল না যে আম খায় সেই আমের মজা বুঝে এটাকে শুধু বর্ণনা দিয়ে কখনো বোঝানো সম্ভব নয় আল্লাহ এখন আমি জানতে পেরেছি শাহাদাত কত বড় নেয়ামত আল্লাহ আমাকে আধ মিনিটের জন্য ফিরে যেতে দাও আমি তাদেরকে বলে আসব তোমরা ভয় পেও না শাহাদাত এত বড় নেয়ামত যে একে পাওয়ার জন্য দৌড়াতেই থাকো কখনো পিছু হটে যেও না আল্লাহ আমি বুঝিয়ে চলে আসব আল্লাহ বলবেন তোর যাওয়ার দরকার নেই তোর খবর আমি তাদের কাছে পৌঁছে দিচ্ছি এই কথাগুলো যারা বিশ্বাসী তারা ঠিকই বিশ্বাস করে নেবে আর যারা অবিশ্বাসী তাদের সামনে কোরআনের তিরিশ পারা রেখে দিলেও বলবে আমরা মরতে চাই না আমরা শহীদ হতে চাই না আমরা চিরকাল জীবিতই থাকতে চাই আজকে ওই লাল কুত্তাগুলো কীভাবে এত সুযোগ পেয়ে গেছে আমি বাজি ধরে বলতে পারি একজন মুসলমান যদি দাঁড়িয়ে বলে আমি মৃত্যুর জন্য প্রস্তুত তাহলে দুনিয়ার কোনো শক্তি তাকে গোলাম বানাতে পারবে না আজকে পৃথিবীতে একশো পঞ্চাশ কোটি মুসলমান কাফের মুশরিকদের গোলামি করছে আমাদের উপর আর যে নির্যাতন করা হচ্ছে তা শুধু এজন্যই যে আমরা জীবিত থাকতে চাই আমরা মরতে চাই না আমরা আল্লাহর জন্য শহীদ হতে চাই না এ বেঁচে থাকার জন্য আমরা ওই জিল্লাতের সামনে মাথা নিচু করে হয়ে আছি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা তো আমাদের মন থেকেই চলে গেছে আমার মুখতারাম বন্ধুরা এখন থেকে নিয়োগ করুন আজ এই মুহূর্ত থেকে আমরা মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের খাঁটি উন্মত হয়ে গেলাম আর আমরা আমাদের নিজেদেরকে দিন ইসলামের জন্য সমর্পণ করে দিলাম আর ইনশাআল্লাহ আমরা আজ থেকে কোনো দিন মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের কোনো হুকুম অমান্য করব না মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কোনো সুন্নত ছাড়ব না পাক্কা নিয়ত করতে হবে মুসলমানদের মতো নিয়ত করতে হবে ঘরে গিয়ে বলবে আমি দাড়ি রাখবো আর বিবি বলবে তোমাকে সুফির মতো দেখাবে তখন তো আবার বলে ফেলবে ভুলে বলে ফেলেছিলাম আসলে রাখবো না সকাল সকাল উঠে নবীর শূন্যতে ছুরি লাগাবে আর ওই কাফেরদেরকে খুশি করবে কি হয়ে গেল আজ মুসলমান জাতির কোথায় আসছে মুসলমান আমরা আমাদের জীবিত থাকার উদ্দেশ্যই ভুলে গেছি পুরো হিন্দুস্থানে কি এমন কোনো গলি আছে যেখানে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাশরিফ আনলে আমরা বলতে পারবো আমরা নিজেদের বুকের তাজা রক্ত দিয়েই গলিতে আপনার সুন্নাত প্রতিষ্ঠা করেছি গলি তো দূরের কথা কোনো ঘরই তো ঝোঁকে পড়ে না কি ফায়দা এমন যৌবনের কি ফায়দা এমন গরম রক্তের যখন ইহুদিরা দুনিয়াকে হাতের মুঠোয় ভরে নতুন নতুন চক্রান্ত করতে লাগলো তখন আমরা বলতে থাকলাম এটা ইহুদিদের চক্রান্ত এটা ইহুদিদের ষড়যন্ত্র মুসলমান জাতি কি আছে মরে গেছে যে ইহুদিরা চক্রান্ত করে আর কামিয়াব হয়ে যায় মুসলমানদের ভেতর থেকে কি গৈরত শেষ হয়ে গেছে কোন মা এমন ইহুদি জন্ম দিয়েছে যে মুসলমানদের মোকাবেলা করতে পারে ওই কাবার রবের কসম এক ইহুদি নয় দুনিয়ার সকল ইহুদি মিলেও মুসলমানদের পায়ের মোকাবেলা করতে পারবে না কিন্তু যখন মুসলমানই আর মুসলমান থাকলো না শাহাদাতকে ভুলে গেল আজমতকে ভুলে গেল এই দুনিয়াতে মাথা ঝুঁকানো শুরু করলো বেগানা মেয়েদের প্রেমিক হয়ে গেল মেয়েদের সাথে নষ্টামি শুরু করলো তার চোখ থেকে লজ্জা চলে গেল তার হাত থেকে আমানত চলে গেল তার মন থেকে উৎসাহ চলে গেল তখন ইহুদিরা চক্রান্ত করবে না তো কি করবে আমি আপনাদেরকে আজ একটি উদাহরণ দিচ্ছি আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক এক ঘরে দুজন মানুষ বাস করত কিন্তু তাদের ঘরে ময়লা পরিষ্কার করার কোনো সরঞ্জাম ছিল না তো একটা সময় মাকড়সা এসে জাল বুনে ফেলল তখন তারা বসে বসে বলল এটা আমেরিকার কোনো চক্রান্ত পরের দিন চিকা এসে ঘর বানিয়ে ফেললো আর তারা ঘরের এক কোণে বসে হাতে সিগারেট ধরিয়ে বলল এটা রাশিয়ানদের চক্রান্ত পরের দিন সাপ বিচ্ছু এসেও জায়গা করে নিল তারা কিছু না করেই বলতে লাগলো এটা ইসরায়েলের চক্রান্ত তখন ঘরের চারদিকে ময়লা দুর্গন্ধ আবর্জনা ভরপুর হয়ে গেল আর উনি সেমিনার করে বলছেন এসব থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আর বসে বসে বই লিখতে লাগলেন এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে তার বিরুদ্ধে তখন কোনো এক বুদ্ধিমান লোক এসে বলল হায়রে বোকার দল হাতে ঝাড়ু নেও দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে একটা ঝাড়ু উঠিয়ে নাও আর তারপর দেখবে না থাকবে কোনো মশা না থাকবে মাকড়সা না থাকবে অন্য কিছু আর মুসলমানদের অবস্থাও এই দুই লোকের মতোই হয়ে গেছে যে হোটেলেই যাও শুনবে আমেরিকা চক্রান্ত করছে আর এই আমেরিকা কি এমনিতেই ষড়যন্ত্র করছে মুজাহিদিনদের বিরুদ্ধে কি কোনো ষড়যন্ত্র চলে না আজ থেকে ২০ বছর আগে আমেরিকা পত্রিকায় ছাপিয়েছিল আমেরিকা সিআইএকে সেই বাজেট দিয়েছে যে বাজেট রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা বরাদ্দ রেখেছিল যখন রাশিয়ার কাছে তিন হাজার অ্যাটম বোম ছিল সেই বাজেট এখন মুজাহিদিনদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বরাদ্দ করা হয়েছে ও মুসলমান জাতি বুকে হাত রেখে বলো এখন মুজাহিদ কম নাকি ২০ বছর আগে মুজাহিদ কম ছিল ২০ বছরে কি মুজাহিদ বেড়েছে নাকি কমেছে কোথায় গেল সেই বাজেট কোথায় গেল কি করে ফেললো কোথা থেকে কোনো ল্যাংরা এসে বলে যে মুজাহিদ খতম আর আল্লাহ এখন এমন অবস্থা করলেন যে এখন তিন বছরের বাচ্চারাও জিহাদের গান গাইছে আফগানের এক বস্তিতে তোমরা এক হাফেজকে শহীদ করেছিলে আজ সেখানে শত শত হাফেজ তৈরি হয়েছে যেখানে তোমরা এক আলেমকে শহীদ করেছিলে সেখানে আজ হাজার হাজার আলেম তৈরি হয়েছে ওরা বলেছিল আমরা মোল্লার নাম মুছে দেব তারপর সেখানে আমিরুল মুকমিনিন মোল্লা বদিরে তাখরা মোল্লা বদিরে তিজারা মোল্লা আইএজি মোল্লাহ কমিশনার মোল্লা পুলিশ মোল্লা এত মোল্লা এসে পড়েছে যে আজ তাদের চোখের সামনে অন্ধকার নেমে এসেছে এত মোল্লাহ না জানি কোথেকে এসে বললো আর এখন যে ওলামাদের সন্তান জন্ম নিচ্ছে ওনাদের পরে এরা ওলামা হবে এরা মুজাহিদ হবে আমি দেখেছি ছোট ছোট বাচ্চাদের যদি জিজ্ঞেস করা হয় আব্বু খেলনা নিবে তারা বলে খেলনার দিন শেষ আমাদের খেলনা লাগবে না তারপর যদি বলা হয় তাহলে তোমার কি লাগবে তারা বলে আব্বু আমাকে পিস্তল কিনে দাও কখনো তারা মায়ের কোলে বন্দুক রেখে হ্যান্ডসাপ করায় কখনো বোনকে করায় এই ছোট ছোট বাচ্চাদের গলায় আওয়াজ আজ অনেক উঁচু হয়ে গেছে যে যে জাতি উত্তরসূরিদের মাঝে আজ এত জজবা সেই জাতির পূর্বসূরিদের তোমরা কি করে ঠেকাবে এখন অনেকেই জিজ্ঞেস করে তোমরা মুজাহিদরা কি এমন করেছ আমি তাদেরকে বলবো যারা তোমরা জিজ্ঞেস করছো আমরা কি করছি যাও বুসকে গিয়ে জিজ্ঞেস করো আমরা কি করেছি ওবামাকে গিয়ে জিজ্ঞেস করো আমরা কি করেছি রাশিয়াকে গিয়ে জিজ্ঞেস করো আমরা কি করেছি আফগানিস্তানের মানুষগুলোকে গিয়ে জিজ্ঞেস করো আমরা কি করেছি সিরিয়া শিয়া আর আসাদের বাহিনীকে গিয়ে জিজ্ঞেস করো আমরা কি করেছি ইন্ডিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করো আমরা কি করেছি প্যারিসে গিয়ে জিজ্ঞেস করো চার্লি হেবদোতে আমরা কি করেছি বাংলাদেশের কুলাঙ্গার রাজীব হায়দারের বাপকে গিয়ে জিজ্ঞেস করো আমরা কি করেছি জিন্দিক শফিউলের বউকে গিয়ে জিজ্ঞেস করো আমরা কি করেছি ওই জানোয়ার অভিজিৎ রায়ের বাপকে গিয়ে জিজ্ঞেস করো মুজাহিদিনরা কি করেছে ওয়াসিকুরের মাকে গিয়ে জিজ্ঞেস করো আল্লাহর মোহাব্বতের বান্দারা কি করেছে সিলেটের অনন্ত বিজয়ের বাড়ি গিয়ে জিজ্ঞেস করো রাসুলের প্রেমিকেরা কি করেছে নিলয় নীলের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো আমরা কি করেছি যাও আজিজ মার্কেটে গিয়ে জিজ্ঞেস করো জাগৃতিতে মুজাহিদিনরা কি করেছে ফয়সাল আরিফিন দ্বীপের বাপকে জিজ্ঞেস করে দেখো রাসুলের পেয়ারের উন্মতেরা কি করেছে যে বলেই দিয়েছে আমি আমার ছেলে হত্যার বিচার চাই না তারপরেও যদি উত্তর না পেয়ে থাকো তাহলে যাও জিহাদের ময়দান থেকে ঘুরে এসো শুধু দূর থেকে লুকিয়ে দেখবে কাফেরদের অত্যাধুনিক অস্ত্রের সামনে যখন মুজাহিদিনরা শুধুমাত্র একে ফোর্টি সেভেন নিয়ে তরতর করে এগিয়ে যায় তখন সে অত্যাধুনিক অস্ত্র হাতে থাকা কুফফার সেনাটা ভয়ে প্যান্টের মাঝেই প্রস্রাব করে দেয় সেই প্রস্রাব করা সেনাটাকে গিয়ে জিজ্ঞেস করো মুজাহিদিনরা কি করেছে আমার মুখতারাম বন্ধুরা তিরিশ বছরের মধ্যে এমন একটা জায়গা বলে দাও যেখানে মুজাহিদিনরা কাফেরদের সামনে মাথা নত করে আছে কোথাও আছে এমন জায়গা আফগানে আজ সোভিয়েত ইউনিয়নের নাম চলে নাকি মোল্লা ওমরের নাম চলে সোভিয়েত ইউনিয়ন কোথায় গেল এই নামে তো দুনিয়াতে কোনো কুত্তাও নেই একটা সময় মানচিত্রের অনেকটা জায়গা জুড়ে ছিল সোভিয়েত ইউনিয়ন আর আজ এই নামের একটা কুত্তাও পৃথিবীর কোনো ঘরে নেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে এখন ছোট্ট একটা রাশিয়া আছে ইনশাল্লাহ এটাও খুব তাড়াতাড়ি ভেঙে খান খান হয়ে যাবে চেচনিয়ার লড়াইয়ে রাশিয়া নাকি খত দিয়েছে মুজাহিদিনদের সামনে কাশ্মীরে দুই যুগেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে মাত্র কয়েক হাজার মুজাহিদিনকে প্রায় দশ লাখ সেনাবাহিনী মোকাবেলা করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে ইন্ডিয়া হিমশিম খেয়ে যাচ্ছে ইন্ডিয়া সমঝোতা করতে চেয়েছিল এসব কাদের কাজে সফল ছিল এটা তো লখনৌতে গিয়ে শাহাদাত বরণ করা তিন মুজাহিদের কারসাজি ছিল যখন তাদের অমূল্য দেহ সেখানে শহীদ হলো তখন ইন্ডিয়া বুঝে গেল এরা তো আজব দেওয়া না কখন এখনও তারা বাবরি মসজিদকে ভুলে যায়নি বাবরি মসজিদে কোলে এসে শহীদ হয়ে যাচ্ছে এরা লখনৌ পর্যন্ত পৌঁছে গেল দিল্লি মুম্বাই পর্যন্ত পৌঁছে গেল কলকাতা মাদ্রাস পর্যন্ত পৌঁছে গেল পাঞ্জাব পর্যন্ত পৌঁছে গেল এরা তো আর অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে হ্যাঁ আমরা ওদের প্রত্যেকটা শিরায় শিরায় পৌঁছে যাব আমরা আমাদের প্রতিটি রক্ত বিন্দুর হিসাব বুঝে নেব আমরা আমাদের প্রিয় সে আগের দেওবন্ধকেও ফিরে পাবো ইনশাআল্লাহ ও মুসলমান জাতি তাকিয়ে দেখো সারা বিশ্বের মুসলমানেরা জেগে উঠেছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জন্য জিহাদ করছে তোমরাও চলো যাও গিয়ে তোমার ভাইদের কাঁধে কাঁধ মিলাও গত তিরিশ বছরেও আল্লাহ কোথাও আমাদের মাথা নত করাননি আমরা প্রস্তুতি নেওয়ার সময় ইন্ডিয়া মাথা নত করেছিল বসনিয়ার জিহাদ শুরু হলো তো সারা দুনিয়ার মানুষ বলতে লাগলো এই সাদা চামড়াকে খতম করো আলহামদুলিল্লাহ বসনিয়ার মুজাহিদিনদা কুরবানি দিয়ে পাক্কা মুসলমান হয়ে গেল ফিলিস্তিনে লড়াই হচ্ছে ইসরায়েল বলেছিল আমরা ওদের ভর্তা করে ফেলবো আর এখন সেখানে দশ বছরের বাচ্চাও হাতে পাথর নিয়ে লড়ে চলেছে কোথাও মুজাহিদিনদা তো এখনও থেমে যায়নি আর এখন তো গাজোয়ায় হিন্দ শুরু হয়ে গেছে রেওয়ায়তে আছে গাজোয়ায় হিন্দে যখন মুজাহিদিনরা হিন্দুস্তানের মুশ্রিকদের বন্দি করে ফিরে আসবে তখন তারা খবর পাবে ঈসা আলাহিসাল্লাম এসে গেছেন তারা তখনই কয়েদিদের সেখানে রেখেই কালো পতাকা হাতে নিয়ে দৌড়ে যাবেন ঈসা আলাহিসাল্লামের দলে সামিল হওয়ার জন্য হাদিসে আছে রসদ করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উন্মতে দুই দলের জন্য আল্লাহ জাহান্নাম থেকে নাজাদ লিখে দিয়েছেন এক হচ্ছে সেই দল যারা হিন্দুস্তানে জিহাদ করবে অন্য দল হচ্ছে তারা যারা ইসা ইবনে মারিয়াম আলাইসাল্লামের সাথে থাকবে ও তার সাথে মিলে জিহাদ করবে এই দুই দলকে একসাথে বর্ণনা করা হয়েছে শেষ জামানা এসে গেছে ইহুদিদের জন্য দাজ্জাল পয়দা হবে আর মুসলিমদের জন্য তাদের মধ্য থেকে ইমাম মাহাদি আলাইসাল্লাম আসবেন গাজওয়াই হিন্দ তো শুরু হয়ে গেছে শ্রীনগর থেকে কাপুয়ারা পর্যন্ত কাপুয়ারা থেকে হিন্দুয়ারা পর্যন্ত দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত মুজাহিদিন পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ তারা কোনো বাধা দানকারীর বাধায় পরোয়া করে না ঘরে কোনো অমিতাভ বচ্চন শাহরুখ বা সালমান খানের ফটো লাগায় না লতা মঙ্গেশকরের গান শোনে না কোনো খবির জালিমের আনুগত্য করে না তারা পাক্কা মুমিন ইমানে কায়েম আছেন তারা মুস্তাহাব আমল পুরোপুরি করেন তাতে তাহাজ্জুদ পড়েন হিন্দুস্তানে জিহাদ শুরু হয়ে গেছে ইন্ডিয়া টার্গেটে আছে বাংলাদেশেও আরও অনেক মুজাহিদ তৈরি হবেন পাহাড়ে চড়া শিখবেন এবং এখান থেকে জিহাদের জন্য অনেক বড় বড় লস্কর রওনা হতে থাকবে যারা জিহাদের তরবিয়ত করছেন না যখন ঈসা আলাইসাল্লাম আসবে তখন যাবেন ঈসা আলাইসাল্লামকে সাহায্য করার জন্য আর গিয়ে বলবেন হজরত আমাদের বাবরচি হিসাবে রেখে দিন কারণ আমরা তো রুটি খাওয়া রান্না করা শিখেছি ঈসা আলাইসাল্লাম বলবেন আমার কাছে তো বাবরচির কোনো কাজ নেই তারা বলবে আমাদের ইশতেহার লাগানোর জন্য রেখে দিন আমরা আপনার নামের ইশতেহার লাগিয়ে দিব ঈসা আলাইসাল্লাম বলবেন আমার ইশতেহারের কোনো প্রয়োজন নেই আমার নামের ইশতেহার কোরআনে অনেক আগে থেকেই লেখা আছে তারা বলবে আমরা নেক লোক আমরা ইবাদত করি তাসবি পড়ি শুধু জান দিতে ভয় পেতাম ঈসা আলাইসাল্লাম বলবেন তোমরা ঘরে বসে থাকো তোমরা এসে আমাদের লস্করকে বরবাদ করে দিও না সেজদা করো আল্লাহর জন্য আবার তসবিও উঠাও কিন্তু যে আল্লাহর জন্য জান দিতে পারো না তার জন্য যে সেজদা করো তাতেও অনেক ঝামেলা রয়েছে যদি কাউকে বলেন যে নামাজ পড়ো আল্লাহ রাজি হবেন দেখবেন সে নামাজ পড়বে না আবার যদি তাকেই বলেন নামাজ পড়ো গরু দুধ দেওয়া বাড়িয়ে দেবে তাহলে দেখবেন তারা সাথে সাথেই খারাপ হয়ে যাবে নামাজ পড়ো তোমার রুজিতে বরকত হবে এ কথা বললে দেখবেন সাথে সাথে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবে কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা নামাজ পড়বে না আজ মুসলমানেরা মুশ্রিকদের মতো স্বার্থপর হয়ে গেছে আমাদের জীবনের লক্ষ্য আল্লাহকে রাজি খুশি করা হওয়া উচিত গাজওয়ায় হিন্দে যে ব্যক্তি শরিক হবে সে সেখানে গিয়ে লড়বে সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্যই ঘরে বসে কেউ মুজাহিদ হতে পারে না ঘরে বসে থাকা লোক আর মুজাহিদ কখনোই এক সমান হতে পারে না এখানে ঘোরাফেরা করে গাজওয়াই হিন্দের জন্য আজন মিলবে না যে গাজওয়ায় হিন্দে শরিক হয়ে লড়বে তার ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে নাজাদ দিয়ে দিবেন সোনানে নাসাই সোনায় নাসাই রেওয়ায়তে এসেছে যে হিন্দুস্থানের জিহাদে শরিক হয়ে গাজী হয়ে ফিরবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দিয়েছেন আর যে শহীদ হবে সে আফজল করিম শহীদের সম্মান লাভ করবে হুজুরে করিম সাল্লাহ আলহাসাল্লাম সাহাবিদের থেকে ওয়াদা নিচ্ছিলেন যদি তোমাদের জীবদ্দশায় ওই জিহাদ শুরু হয়ে যায় তাহলে তোমরা তোমাদের যান ও মাল দিয়ে তাতে শরিক হবে সাহাবাহিকার আমরা ওয়াদা করেছিলেন রাসুল্লি করিম সাল্লাহ আলাইসাল্লাম কি শুধু শুধু সাহাবিদের নবী ছিলেন নাকি আমাদেরও নবী তিনি যা কিছু বলেছেন তা কি শুধু সাহাবিদের জন্য বলেছেন নাকি আমাদের জন্যও বলেছেন অবশ্য সেটা আমাদের জন্যও বলেছেন তাহলে কেন গাজোয়া হিন্দের জন্য আপনারা বের হচ্ছেন না কেন ঘরে বসে আছেন জিহাদের ময়দানে গুলি লাগলে মৃত্যু আসবে না বরং জীবন মিলবে সময় এসে গেছে তো আজ চলুন আমরা নতুন করে মুসলমান হয়ে যাই নবীর উম্মত হয়ে যাই পাক্কা ওয়াদা করি এখন থেকে আল্লাহ ও তার রাসুলের কোনো নাফনমানি করব না ইনশাআল্লাহ আসুন ভাই আমরা ওয়াদা করি নবীর সুন্নতের উপর চলবো সকল খারাপ কাজ আমরা পরিহার করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আজ দেখা যায় লোকেরা নোংরা নোংরা ফটো দেখে খুশি হয় নিজের মা বোনের উপর খারাপ নজর দেয় নাউজুবিল্লাহ অনেক নোংরামি বেড়ে গেছে আল্লাহ হেদায়ত নসিব করুক সবাইকে আল্লাহ আমাদের সবার অন্তরকে পাক করে দিক আমিন চলুন ভাই আজ থেকে আমরা নিয়ত করি আর কোনো গুনাহ করব না আমরা গাজওয়ায় হিন্দে যত দ্রুত সম্ভব শরিক হয়ে যাব তার জন্য প্রথমে ট্রেনিংয়ের প্রয়োজন এর জন্য আপনারা আপনাদের ইমারার সাথে যোগাযোগ করবেন বিশ্বাস করুন ইউরোপ আমেরিকার মুসলমানেরা লাখ লাখ টাকা খরচ করে ট্রেনিং নিতে আসে সম্পদ বিক্রি করে আসে এসে বলে কেউ আমাদের তারবিয়াত দিয়ে দিন আপনারা কেন বসে থাকবেন তাদের থেকে ক্যাম্প তো আপনাদের অনেক কাছে আপনাদের জন্য সব কিছু বন্দোবস্ত করা আছে শুধু আপনার সাচ্চা নিয়তের ঘাটতি আজ তোমরা মাছি মেরে খুশি হও বদমাইশি করে খুশি হও গরিবের উপর হাত তুলে খুশি হও কন্ট্রাক্টারদের সাথে ঝগড়া করে খুশি হও এটা কোনো জীবন হলো যখন তোমার হাতে বন্দুক থাকবে সে বন্দুক থেকে গুলি বের হবে কোনো কাফের মোশ্রেকের গর্দান ভেদ করবে তখন তোমার বুঝে আসবে যৌবন কি জিনিস জীবনে আসল মজাটা কি তো এর জন্য সবাই তৈরি থাকবেন ইনশাআল্লাহ নিজের যান ও মাল ব্যয় করে যে ব্যক্তি নিজের সন্তানকে জিহাদে পাঠায় না সে রাসুল সাল্লাহ আলাইস্লামের মিথ্যা প্রেমিক সে কখনো রাসুল সাল্লাহ আলাইস্লামকে ভালোবাসেনি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার পালক পুত্র হজরত জায়েদ বিন হারেস রাজি আল্লাহ তালহুকে তিনি সকল জিহাদের সাথে নিয়ে গেছেন এবং সাতবার কমান্ডার বানিয়ে পাঠিয়েছেন অবশেষে জায়েদ বিন হারেস রাজিউল্লাহ তালাহ শহীদের মর্যাদা লাভ করলেন তো আপনিও যদি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবেসে থাকেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ নিজের ভিতর ও আপনার সন্তানের ভিতর সচল রাখতে চান তাহলে আপনার সন্তানকে অবশ্যই অবশ্যই জিহাদে পাঠান হাসরের মাঠে একজন শহীদের পিতা বা মাতা হয়ে মহান আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াবেন এর জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করবেন এর চেয়ে বেশি আপনার জন্য কি পাওয়া হতে পারে ইনশাআল্লাহ আমরা অবশ্যই আমাদের সন্তানকে জিহাদে পাঠাবো সম্মানিত বাবা ও মাকে বলছি আপনারা আপনাদের সন্তানকে জিহাদ থেকে দূরে সরিয়ে দিবেন না মনে রাখবেন যখন আপনি আপনার সন্তানকে জিহাদ ফি সাবিল্লাহ থেকে দূরে সরিয়ে দিলেন তখন আপনি আপনার সন্তানকে জান্নাত থেকে দূরে সরিয়ে দিলেন আল্লাহ আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদের সকল মুজাহিদিনদেরকে যারা শুধুমাত্র এক আল্লাহকে রাজি ও খুশি করার জন্য জিহাদ করে চলেছেন আল্লাহ সকলকে কবুল করুন আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ঘর থেকে বের হও মুজাহি তনে মন ধ্বংস কর প্রস্তুত আলে মোলামার ডাকে সাড়া দাও ইমান হবে মজবুত থেকে বের হও জাহি তলমান ধন সব কর প্রস্তুত আলে মোলামার ডাকে সারা দাও ইমান হবে